বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতর শকর আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায় গ্রামের সহপতি উম্মতের ওলামাদের মজলিসে কোরআনে করিমের মজলিসে আল্লাহ জাল্লা শাহু আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন সুক্রিয়া চান সকলে পড়ি আলহামদুলিল্লাহ আসমানি বড় কিতাব চারটা তওরা জবুর ইঞ্জিল কোরআন আর একশোটা ছোট ছোট কিতাব সাহিফা যেগুলোকে বলে একশোটা আরো কিতাব আল্লাহ আসমান থেকে পাঠাইছেন এই আসমান থেকে যতগুলো কিতাব মানুষের শিক্ষার জন্য আল্লাহ তালা পাঠাইলেন এই সব কিতাবের মধ্যে কোরআনের মর্যাদা কিন্তু আলাদা কিভাবে আসমান থেকে যে কিতাবগুলো জমিনে আসছে ওই সবগুলো হলো কিতাবুল্লাহ যেমন তৌরাত তৌরাত উল্লহ আল্লাহর কিতাব জবুর কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ইঞ্জিল উল্লহ আল্লাহর কিতাব সহিফায় আদম উল্লহ আল্লাহর কিতাব আল্লাহর কিতাব এই নবীদের সহিফা আল্লাহর কিতাব একটা একটা কিতাব এটা কালামুল্লাহ সেটা হলো কোরআন সুবাহান জন্যে আল্লাহর কোনো বান্দা যদি কোরআন পড়ে তাহলে আল্লাহর সাথে কথা বলা হয় কোরআন পরে সে যেন আল্লাহ তালার সাথে কথা বলল তুমসা কোই हमदम कोई दमसाज नहीं है बाती तो है हरदम मगर आवाज नहीं है बाती तो है हरदम मगर आवाज नहीं है বিনা আওয়াজে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে কোরআন পড়বে তো আল্লাহর সাথে কথা হয়ে যাবে কথা হয় কোরআন কোরআনের আর একটা বৈশিষ্ট্য আসমান থেকে যত কিতাব আসছে এগুলো আল্লাহ তালা লেখা কিতাব আকারে বই আকারে বাইন্ডিং কইরা দিয়ে দিচ্ছেন যে নাও নিয়ে যাও কিতাব দিয়ে দিলাম এটা পইরা পইরা এবার হেদায়ত করো যেমন তৌরাত আল্লাহ তালা লেখা তুর পাহাড়ে পয়াগম্বর মুসারে ডাইকাই না বলছে মুসা এই যে নাও তৌরাত দিয়ে দিলাম তো মুসা নবী তৌরাত মাথায় লইয়া নিজের কৌমের কাছে চলে গেছে ঈসা নবী ইঞ্জিল মাথায় নিয়ে চলে গেছে লিখিত আসছে জবুর লিখিত আসছে শহীফা লিখিত আসছে কিতাব লেখা আল্লাহ তালা হজরত জিব্রাহিলের মাধ্যমে পয়গম্বরের কাছে পৌঁছায় দিচ্ছেন এই যে নেন বাবা আদম আল্লাহ আপনার কিতাব দান করছে দিয়ে গেলাম ওগো পয়াগম্বর মুসা আল্লাহ তৌরা দিয়েছে নিজে নেন দিলাম এভাবে করে পয়াগম্বরদেরকে কিতাব লিখিত আকারে লেখা কিতাব আল্লাহর পক্ষ থেকে পয়াগম্বরদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে একটা কিতাব যেটা লেখা আসমান থেকে দেয়া হয় নাই সরাসরি আল্লাহ তালা তার দোস্তের কলবের উপরে নাজিল করছেন লেখা দেন নাই তার দোস্তের কলবে সরাসরি নাজিল করেছেন তার নাম হলো কোরআন একটা একটা করে আয়াত তার দোস্তের কলমের ভিতরে বসায় দিচ্ছেন আল্লাহ তালা লিখে দিচ্ছেন দোস্ত এই আয়াত পায়া খালি পড়তে চায় খুব পরে আয়াত আসলে একটা আসমান থেকে তো দোস্ত হাবিবুল্লাহ আল্লাহর হাবিব এটারে খুব পরে বেশি বেশি পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন اقرأ باسم ربك الذي خلق اقرأ باسم ربك الذي خلق اقرأ باسم ربك الذي خلق পরে قل هو الله আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ বারবার করে একই আয়াত বারবার পড়ে বারবার জিব্বা নাড়াচাড়া করে কারণ পয়গম্বরের ভয় আগের জামানায় আল্লাহ কিতাব লেখা পাঠাইছেন নবীদের কাছ থেকে কিতাবের কোনো অংশ হারা যায় নাই আল্লাহ কিতাব লেখা মুসার কাছে পাঠাইছে হারায় যায় নাই ইসার কাছে পাঠাইছেন লিখা পাঠাইছেন মুসা যায় নাই অক্ষর মুসা যায় নাই আমাকে আল্লাহ কিতাব লেখা দিলেন না আমার কলবে দিলেন জিব্রাইলের মাধ্যমে আমাকে শোনায় দিলেন আমি কোরআন ভালোভাবে যদি মুখস্থ না করে নেই আমি যদি একটা অক্ষর ভুলে যাই তাহলে আমার উন্মত এটা থেকে বঞ্চিত হয়ে যাবে পয়গম্বর চিন্তায় বারবার বারবার পরে আল্লাহ তালা বলে ওগো হাবিব আমার পয়গম্বর তাড়াতাড়ি কোরআন মুখস্থ করার জন্য এত ঘন ঘন আয়াত আপনার পড়ার দরকার নাই আমি তো আগের কিতাবগুলোকে কাগজে লেখা কাঠে লেখা বাইন্ডিং করে পাঠাইছি আর কোরআন আমি নাজিল করতেছি আপনার কলবের মধ্যে আমি নিজে হেফাজত করে লেখার জিম্মাদারি নিয়ে লেখা দিতেছি তাড়াতাড়ি পইরা মুখস্থ করার পেরেশানি করার আপনার দরকার নাই আমি নিজে আপনার কলবের ভিতরে লেখা দিতেছি আপনি ভুলবেন না আপনার স্মরণ থাকবে আল্লাহ তালা গ্যারান্টি দিয়ে দিলেন পয়গম্বর আপনার কলবের উপরে নাজিল করা হইতেছে কলবের উপরে আমি লেখা দিব হারায় যাবে না একটা অক্ষর আল্লাহ ইন্না নাজিল করছি আমি হেফাজত আমি করবো আপনার কলবের মাধ্যমে অসুবিধা পর্যন্ত হেফাজত করব আমি কেয়ামত পর্যন্ত যে আল্লাহ তালা হেফাজত করবেন এ কোরআন তারই নমুনা হলো এই দশটা হাফেজ কোরআন আল্লাহ লৌহে মাহফুজ যেভাবে কোরআন লেখা ওইভাবে করে কেয়ামত পর্যন্ত কোরআন বান্দাদের সিনার ভিতরে লেখা লেখা কলিজাটাকেই লৌহে মাহফুজ বানায় কেয়ামত পর্যন্ত কোরআন হেফাজত করবেন কোরআনে কারিমের এক আলাদা জবরদস্ত সাম এমন একটা মজলিসে আমরা আসছি যে মজলিসে কোরআনে কারিমের খুব বেশি সম্পর্ক যে মজলিসের সাথে ওই মজলিসে যদি আদব আর আজমত রক্ষা করে বসা যায় তাইলে ওই দিন যেদিন কবরে চলে যাব সেদিন হয়তোবা কোরআন আমাদের সাথী হয়ে যাবে ওই দিন যেদিন বিচারের দিবসে দাঁড়াবো কোরআন ওয়ালাদের সাক্ষী আল্লাহ তালা আমাদের পক্ষে দিয়ে দিবে যদি মোহাব্বতের সাথে বসতে পারি আমাদেরকে কিন্তু আল্লাহ জাল্লা শাহু খুব মোহাব্বত করেন এতই মোহাব্বত করেন যে বাহানা তালাশ করেন যে কোন বাহানায় এটারে মাফ করে জান্নাতে ঢুকায় দিতে পারি এটা তালাশ করেন বাহানা তালাশ করেন আল্লাহ তালা আমরা বাহানাও গ্রহণ করতে রাজি না আমাদের গোটা জিন্দিগির হায়াতে নাজাতের কিছু বাহানাও যে আমরা খরিদ করতে রাজি না এটা হলো এ জাতির দুর্ভোগের সবচেয়ে বড় কারণ যে এরা আল্লাহর কাছে নাজাতের বাহানাও খুঁজে নিতে রাজি না গুনাহ খুঁজে নিতে রাজি শয়তানকে নারাজ করতে রাজি না আল্লাহরে নারাজ করবো শয়তান খুশি হোক অসুবিধা নাই এমন অবস্থা তো এই জন্যে কিছু বাহানা তো থাকা দরকার অন্তত যে আল্লাহ তালা যেন আপনাকে আমাকে মাফ করে কারণ এই যে দুনিয়ার আপন জন যত আছে কেউ তো আর সাথে কবরে যাবে না মায়ের সাথে তার সন্তান যাবে না স্বামীর সাথে তার স্ত্রী যাবে না স্ত্রীর সাথে স্বামী কেউ না সবাই পর সবাই পর শুধুই মাত্র এই যে কোরআনের সাথে আছেন কোরআন আপন আল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন এটা আপনার আপন এটা আপনার পর না আপন আপনার সাথে কবরে চলে যাবে কোরআনের তেলাবাদ শুনছেন এরা আপনার পর না এরা আপনার আপন আপনার সাথে কবরে চলে যাবে আপনার সাথে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে এই যে আল্লাহ আমি এর সাথে আছি দাঁড়ায় যাবে কেউ সাথে যাবে না দুনিয়াতেই অনেক সময় সাথী হয় না কবরে তো সাথে যাবেই না আর বিচারের দিবর যেদিন চিন্তা তো করি না বিচার আবার কি এর চিন্তা করি না বিচার যেদিন হবে যেদিন আল্লাহ তালা আপনার আমার হায়াতের হিসাব করবেন আয় মিয়া কোন কাজে সময় কাটায়েছো আই মিয়া কোন কাজে হায়াতের মূল্যবান সময় ব্যয় করেছো আয় তোমার নব্বই বছরের ষাট বছর হায়াত দিয়েছিলাম কি করেছো বলো যেদিন আল্লাহ তাল্লাহ বিচার করবেন বিচারের দিবসে যেদিন আল্লাহ বিচার করবেন ভয়াবহ এক সুরত নিয়ে আল্লাহ তালা বলবেন কোন দয়া মায়ার সুরত নয় কাহার রূপ নিয়ে বলবেন ঘটনা কত কি ঘটবে এ ঘটনা এক সপ্ত ঘটনা ইদা ওয়াকাতিল মিথ্যা ঘটনা নয় ঘটনা ঘটবে সত্য সত্যই ঘটবে ইসরাফিল বাসি বাজায় দেবে মাটির নিচে যত মানুষদের দাফন করা হয়েছে টেনে টেনে দাঁড় করায় দেওয়া হবে সবাই উঠা দাঁড়ায় যাবে আল্লাহর দরবারে পাহাড় তুলার মতো উঠতে থাকবে জমিন চৌচির হয়ে যাবে সূর্য আধা তুমরে চলে আসবে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র একটা একটা করে ভেঙে ভেঙে পড়ে যাবে पहाड़े फाड़ जाएंगे जमी पर जलजला होगा पहाड़े फाड़ जाएंगे जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा عدالت پر خدا ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا پہاڑے پھار جائیں گے پہاڑے پھار جائیں گے زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا मोहम्मद तख्त पर होगा আদালত पर खुदा होगा বিচার হবে আপনার আমার আপনার বিচার হবে আমার বিচার হবে সকলের কে করবে বিচার আওয়াজ করে মুসলমানের আওয়াজে বলেন কে করবে বিচার আল্লাহ আল্লাহ বিচার করবেন সুরতটা কেমন হবে রহমের না গজবের কাহার রূপ হবে এমন রূপ হবে যে নবীরা কথা বলার সাহস পাবে না যে কালিমুল্লাহ আল্লাহ এক কথা বললে পাঁচটা বলছে আল্লাহ যদি বলছে ওমা তিলকা বিয়ামিনি আল্লাহ বলছে একটা সে বলছে ইয়া হা তাওয়াক্কাউ আলাইহা বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা অনেকগুলো বাড়ায় বলছে যে মুসা আল্লাহর সাথে এত কথা বলছে পয়গম্বর মুসা থরথর করে কাঁপবেন ইয়া নফসি নফসি বলতে থাকবে কথা বলার সাহস নাই দুনিয়ার কোন পয়গম্বর কথা বলার সাহস পাবে না সবাই ভীত থাকবে একজন পয়গম্বর তিনি হলেন আপনার আমার নবী রহমতে আলম নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তিনি কথা বলবেন একজন পয়গম্বর ওই পয়গম্বর সাফাত করবেন কাদেরকে সাফাত করবেন যাদের সম্পর্ক পয়গম্বরের সাথে থাকবে হায়াতে তাদের জন্য পয়াগম্বর সাফাত করবেন সব উন্মতির জন্য পয়াগম্বর সাফাত করবেন না হাদিসে পাকে আছে পয়াগম্বর কিছু কিছু উম্মত দেখা তার থেকে রাগ করে চেহারাটা পয়াগম্বর ঘুরায় ফেলাবেন রাগ করে চেহারায় ঘুরায় ফেলবেন কারো কারো উপর থেকে উম্মতে মোহাম্মদী হইলেই সাফাত পাওয়া যায় কারো কারোর থেকে রাগ করে চেহারা ঘুরায় ফেলবেন আল্লাহ তালা তাকে জাহান নামে ফেলে দিলেন পরে কালেমা মোহাম্মদুর রসুল্লাহ বলেছে এজন্য সাজা কিছু পাওয়ার পরে সাফাত পাবে সেটা তো ভিন্ন কথা সেটা ভিন্ন কথা কিন্তু নবী চেহারা ফিরে ফেলবেন তো একজন কথা বলার অধিকার পাবে তিনি আপনার আমার পয়গম্বর এই ভাই হাসরের দিন বিচারের দিন জন্ম যেমন সত্য মরব তেমন সত্য নাস্তিকেও বিশ্বাস করে মরণ আছে যে কয় আল্লাহ নাই ও কয় মরণ আছে মরব যেমন সত্য জন্ম নিয়েছি সত্য মরে যাব সত্য কবরে রাজার সত্য হাসরের বিচার সত্য দিবসের হালতটা কি হবে হায়াতে যাদের সাথে খুব বেশি মোহাব্বত আপনার আমার রইল তারা চেহারা ফিরায় দিবে পরিচয় দিবে না মা সন্তানকে বলবে দূর হও আমার বিয়ে হয় নাই সন্তান কবে জন্ম দিলাম বাবা সন্তানকে অস্বীকার করবে সন্তানকে বাবা অস্বীকার করবে বাবাকে সন্তান অস্বীকার করবে স্বামী স্ত্রীকে অস্বীকার করবে ভাই ভাইকে অস্বীকার করবে বন্ধু বন্ধুকে অস্বীকার করবে বলবে না না কোন দোস্ত আহবাব দুনিয়াতে আমার ছিল না মার উম্মিহি ওয়া আবিহি সাহিবাতিহি কেউ কারো না পরিচয় দিবে না ওই দিন নাজাতের জন্য কিছু আমল উসিলা বানানো লাগবে অথবা মোহাম্মদুর রসুল্লাহর সাফাত লাগবে অথবা উম্মতের আলেমদের সাফাত লাগবে অথবা কোরআনে করিমের সাফাত লাগবে অথবা এমন জমিনের সাক্ষ্য লাগবে জমিন জমিন দ্বারা বলবে মাওলা আমার উপরে বৈশা বৈশা যে কোরআন পয়রা চোখের পানি ফেলছে কেন তারে মাফ করবা না মাফ করে দাও জমিন বলবে জমিন খবর বলে দিবে কিছু উসিলা লাগবে না কাদের জন্য হায়াত নষ্ট করতেছি দুনিয়াতেই তো উনিশ বিশ হইলে বলে না এর সাথে আমার সম্পর্ক নেই দুনিয়াতেই তো মা সন্তানকে অস্বীকার করে সন্তান মাকে অস্বীকার করে স্বামী স্ত্রীকে দুনিয়াতেও অস্বীকার করে মুসিবতে পড়ে গেলে না সাধারণ সাধারণ একটু লজ্জা থেকে বাঁচার জন্য ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সন্তান নিজের মাকে লোকের সামনে মা বলে ডাক দিতেও লজ্জা পায় ব্যারিস্টার সন্তান নিজের কৃষক পিতাকে পিতা বলে স্বীকারোক্তি দিতে লজ্জা পায় অস্বীকার করে বসে অনেক সময় দুনিয়ার হাল খলিফাতুল মুসলিমির হজরতে উমরে ফারুক রাজিয়াল্লাহ আনহুর আমলের কথা সুরা তেলাওয়াত করেছি প্রথমাংশ সুরায় তিনের সেখানেই চলে যেতেছি এর আগে আপনাদের সাথে একটু রাবেতা মোহাব্বত মিল মোহাব্বত পয়দার জন্য যে কথা বলতেছি খলিফাতুল মুসলিমিন হজরত উমরে ফারুকের আমলের ঘটনা খলিফা হজরত উমর দামি মানুষ না খুব দামি কেমন দামি ইসলাম সে তো পরশমণি তারে কে পেয়েছে খুঁজি পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি বলেছেন হজরত রসুল শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তক্তে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন জগতের দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে শিশমশের রসুল বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি বাদি উমার আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আল্লাহ কে নবী বানাইত এত একজন দামি মানুষ এই উমরের খেলাফত আমল খলিফাতুল মুসলিমিন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত উমর হজরত উমরের শাসন আমলে রওজায় আথার নবী পাকের রওজার একটু অদূরে এক মহিলার এক বাচ্চার মধ্যে ঝগড়া লেগেছে বাচ্চা কানতেছে মহিলা বাচ্চারে দূরে তাড়ায় দিতেছে লোকজন ভিড় করেছে কি হয়েছে কি হয়েছে মহিলা বলে ও মদিনার লোকেরা দেখেন না এই বাচ্চাটা আমাকে মা বলে কেন ডাক দেয় আমাকে মা বলে কেন ডাক দেয় আল্লাহর কসম এটা আমার সন্তান নয় দুনিয়াতে আমি বিয়ে করি নাই সন্তান কিভাবে আমার হবে কেন এই বাচ্চাটা আমাকে মা বলে ডাক দেয় দোহায় লাগে ও মদিনার লোকেরা বহু দূর আমার ঘর বহু দূর আমার বাড়ি আমি বাড়িতে যাব তোমরা এই বাচ্চাটাকে আমার কাছ থেকে একটু সরায় নিয়ে যাও আল্লাহর কসম এই বাচ্চাটার মা আমি না দুনিয়াতে আমার বিয়ে হয় নাই তার একটু সরাই নিয়ে যাও এটা হলো মহিলার বক্তব্য আর বাচ্চাটা বলতেছে ও মদিনার লোকেরা বলো না আমি কোথায় যাব কার কাছে যাব কে আমাকে গোসল দিয়া দিবে কে আমাকে রান্না করে খাওয়াবে আমার মুখে কে লুকমা তুলে দিবে এটা আমার মা দোহায় লাগে তোমরা আমাকে আমার মার সাথে দিয়ে দাও আমার কেউ নাই মা ছাড়া এ দুনিয়াতে আমার কেউ নাই আমাকে তোমরা আমার মায়ের কাছে দিয়ে দাও ঝগড়া লেগে গেছে বিচারপতি বিচারক হলেন তখন হজরত আলী রাজিয়াল্লাহ আনহু মদিনার বিচারপতি হজরত আলী মদিনায় কোনো ঝগড়া লাগলে হজরত আলীর কাছে বিচারের জন্য নিয়ে যাওয়া হয় বিচারক কারণ বিচারক তো অনেক ভালো কেমন বিচারক এমন বিচারক যেই বিচারক নবীজির কাছ থেকে কোরআনে করিম যারা সবচেয়েতে বেশি বুঝেছে চারজন রাইসুল মুফাসির তাদের মধ্যে অন্যতম একজন হজরত আলী এত বড় আলেম যার ব্যাপারে রসুল বলেছেন আনা মদিনাতুল ইলমি ও আলিউন বা আবুহা আমি এলেমের শহর আর এ শহরের দরওয়াজা আলী অত বড় একজন আলিম বিচারক হজরত ফাতেমার স্বামী বিচারক জান্নাতি রমণীদের সর্দারিনীর স্বামী হজরত আলী বিচারক সাইদা সবাবি আহলিল জান্না হাসান আর হুসাইন হাসান হুসাইনের বাবা হজরত আলী বিচারক হজরত আলীর কাছে খবর চলে গেছে ও আলী মদিনার ঝগড়াটা একটু মিটায় দেন কি ঝগড়া লেগেছে কয় মা কসম করে বলে তার বিবাহ হয় নাই আর সন্তান বলে এটা নাকি তার মা দোহায় লাগে ঝগড়াটা আপনি মেহরবানি করে একটু মিটায় দেন হজরত আলী চলে গেছে যা বলে কি হয়েছে কি হয়েছে মহিলা বলে দেখেন না আসাদুল্লাহ এ বাচ্চাটা আমার মা বলে ডাক দেয় জানেন আমরা আমার ব্যাগে কিছু স্বর্ণ গহনা আছে বোধ হয় আমাকে মা বলে কাছে এসে দূরে যে আমার টাকা পয়সাগুলো চুরি করে নিয়ে যাবে তারা সরায় নিয়ে যান বাচ্চাটা কিনে কি বলে এই বাচ্চা কি হয়েছে কি সমস্যা বাচ্চাটা বলে বলুন না আলী আমার কেউ নাই এটা আমার মা আমি কার কাছে যাব কোথায় যাব কার বাড়িতে আমি ঘুমাবো কে আমাকে জায়গা করে দিবে দূর বহু দূর আমার ঘর মায়ের সাথে এসেছে এটা আমার মা মেহরবানি করে আপনি আমাকে আমার মার সাথে দিয়ে দেন মহিলা নিবানা তোমার ছেলে কয়েক কসম এটা আমার সন্তান নয় হজরত আলী আসাদুল্লাহ বাচ্চাটার মাথার উপরে হাত রেখেছেন রেখে বলতেছে এই বাচ্চা কোনো চিন্তা নাই এ মহিলা তোমাকে অস্বীকার করলেও আমি তোমার মাথায় হাত রেখে সকলের সামনে ওয়াদা দিচ্ছি তোমাকে আমি আলী তোমাকে আমার সন্তান বানায় নিলাম আজ থেকে আমি আলী তোমার বাবা আর আমার সন্তান হাসান আর হোসাইন হবে তোমার ভাই তুমি আমি আলীর ঘরে থাকবা আমার ঘরে রান্না হয়ে দুরুকমা খাইবা হাসান হোসাইন যে থায় থাকে তুমি সে থায় থাকবা তুমি আজ থেকে আমি আলীর সন্তান এই তোমার কি আর কোনো চিন্তা আছে বাচ্চাটা আনন্দিত হয়ে গেছে বাচ্চাটা কারণ বাচ্চাটা তো মুমিন নবীর কাছাকাছি যুগের মানুষ আমাদের মতো বেঢঙ্গা মুমিন না তাদের কাছে এই কথাটার বড় দাম আছে এমন মুমিন কারণ তারা নবীর কাছের যুগের মানুষ তারা ভালো والسابقون السابقون أولئك المقربون রসুল বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম নবী আরবি বলেন যারা আমার যুগের তারা ভালো আমার পরের যুগের তারা একটু নিচে তারপরের যুগের আরেকটু নিচে তারপরের যুগের আরেকটু নিচে যত আমার কাছাকাছি তত ভালো মুমিন ভালো উমরের যুগের মুমিন তো ইমান তো ভালোই হবে বাচ্চাটার মুখে হাসি ফুটে উঠছে কত সুন্দর কথা বাচ্চার কত বুঝ কত সুন্দর ইমানি বুঝ কত সুন্দর তার বাচ্চাটা হাসি মুখে বলতেছে ও গালি আপনি যদি আমার আব্বা হন তাহলে হজরত ফাতেমা আমার মা খাদিজাতুল কবরা আমার নানি আর আল্লাহর দোস্ত মোহাম্মদুর রসুল্লাহ আমার নানা বলেন বলে আল্লাহর দোস্ত যদি আমার নানা হয় তাহলে কি আমার আর কোনো চিন্তা রয় নাকি আল্লাহর দোস্ত আমার নানা হাসরের বিচারের দিনে নানার হাত ধরবা আমার নানা আমাকে রেখে জান্নাতে যাবে না ও আলী এই মুহূর্তে আপনি আমার বাবা আমি আপনার সন্তান এমন শুধু মা নয় এবার যদি তাম দুনিয়ার কোনো মানুষ আমার জায়গা না দেয় নাই নাই নাই আমার কোনো চিন্তা নাই কারণ সরকারে দোয়ালম নবী আমার নানা হাসরের ময়দানে আমি আমার নানার সাথে আল্লাহ দিদারে চলে যাব সব হারায় গেলেও তো অসুবিধা নাই আমার মোহাম্মদুর রসুল্লাহর পরিবারের লোক হয়ে গেছি আমি ইমান ভালো আমার যুবক বাবাজিরা বুড়া বাবারা যুবক ভাইরা যারা আসছেন আপনাদেরকে বলি ভাই আপনি আর আমি কিন্তু আলি তালাশ করে পাবো না আপনার আমার মাথায় কিন্তু আলী কখনো হাত রেখে আর আমাকে বলবে না তোরে সন্তান বানাইলাম আলী চলে গেছেন ওসমান পাবো না আবু বকার পাবো না ওমর পাবো না আপনাকে আমাকে মাথায় হাত রেখে আপনাকে আমাকে সন্তান তারা বানাবে না তাদের পরিবারের লোক আমরা আর হইতে পারবো না কতই না খুশনসিব তার যার মাথায় আবু বকার হাত রেখে বলল তুই আমার ছেলে কতই না খুশনসিব তার যার মাথায় ওমর হাত রেখে বলল তুই আমার মহাব্বতের কতই না খুশনসিব তার যার মাথায় আলী হাত রেখে বলে তুই আমার পরিবারের লোক কতই না নসিব ভালো যা যার হাতটা ধৈরা মোহাম্মদুর রসুল্লাহ বলে তুই আমার ছেলে সুবহান আল্লাহ তুই না খুশনসিব ইজাদ ইবনে নবীর মোহাব্বত প্রকাশ করতে পেরেছে পয়গম্বর তার হাতটা ধৈরা ছেলে বানাইছে গুলাম হইয়া নবীর ঘরে আসছে নবীজি তারে আজাদ করে দিছে জায়দের বাবা জায়দকে নিতে আসছে নবী আরবি আজাদ করে দিয়ে বলে জায়দ তুমি আজাদ যদি চাও তাহলে মায়ের কাছে চলে যেতে পারো আর যদি চাও তাহলে এ ঘরে থাকতে পারো জায়দ ভাবে গুলাম আজাদ করে দেয় এ তো সাধারণ মানুষ নয় যায় না দেখি ইনি কে খবর নিয়ে দেখি ইনি আল্লাহর দোস্ত মোহাম্মদুর রসুল্লাহ তাইলে তো তার ঘর থেকে যাওয়া যায় না তার ঘর থেকে যাওয়া যায় না তিনি আল্লাহর দোস্ত তার ঘর ছাইরা চইলা যাওয়া যায় না নবীজির ঘরে রয়েছেন হজরত জায়দের বাবা জায়দকে নেওয়ার জন্য আসছেন নবী আরবিকে বলে পয়গম্বর আমি উট ছাগল নিয়ে আসছি আমার ছেলেটা দিয়ে দেন যত উট ছাগল চাই রাইখা দেন পয়গম্বর বলে আপনার ছেলের তো আমি আরো আগে আজাদ করে দিয়েছি জায়দের বাবা জায়দের কাছে যায় বলে জায়দ যাইবা না নাকি বাড়িতে জায়দ মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছে বুঝায় বাবা বাপ হইতে পারো কিন্তু তোমার ঘরে যেতে পারি না এখন যে ঘরে আসি এই ঘরে হজরত জিব্রাইল আগমন করে এখন যে ঘরে আছি ওই ঘরে কোরআন নাজিল হয় এখন যে ঘরে আছি ঘরওয়ালার সাথে আল্লাহ সম্পর্ক এখন যে ঘরে আছি এটা আল্লাহর দোস্তের ঘর এটা আলোকিত ঘর এমন ঘর রেখা বাবা আপনার সাথে আমি যেতে পারি না হজরত জায়দ মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছেন জায়দের বাবা নিরাশ হয়ে চলে গেছেন পয়গম্বর জায়দের মোহাব্বত দেখা জায়দের হাতটা ধইরা বাইতুল্লাতে যায় কাবার তফরত সকল মানুষদেরকে সাক্ষী রেখে বলে আই মক্কার লোকেরা তোমরা কিন্তু জায়দকে পরগাছা মনে করবা না গোলাম মনে করবা না মক্কায় তারে কিন্তু কেউ সাবধান গোলাম বলে ডাক দিবা না আমি মুহাম্মদের জায়দ রে বেটা সন্তান বানায় নিলাম আজ থেকে জায়দ আমার সন্তান তোমরা জায়দকে মুহাম্মদের ছেলে বলে বলে ডাকবা কতই না কপাল তার যে রসুল রসুল্লাহর ছেলে হয়ে গেল কতই না কপাল তার যে আবু বাকারের পরিবারে ঢুকে পড়ল কতই না সুকপাল তার যে হজরত উমরের ঘরে ঢুকে পড়লো তার কপাল কতই না ভালো যে সে আলীর পরিবারে ঢুকে পড়ল আমরা কার কাছে যাব কোথায় যাব আমরা কার কাছে যাব আল্লাহর রসুল বলে قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء قال النبي صلى الله عليه وسلم আলাইকুম বিমুজালাসাতিল ওলামা আমার উম্মতিরা যারা তোমা আমাকে পাইলা না আমার মজলিসে বসতে পারলা না আবু বকরের মজলিস পাইলা না উমরের মজলিস পাইলা না আলীর তালাশ করে পাইলা না তাইলে কেয়ামত পর্যন্ত সিনায় এলেমের আমানতওয়ালা কিছু আলেম দুনিয়াতে আসবে তোমরা তাদের মজলিসে যাও তাদের মজলিসে যা বসবা তোমাদের জন্য এটা জরুরি কেয়ামত পর্যন্ত মতের জন্য আল্লাহর রসুলের নির্দেশ আলেমদের মজলিসে যাতায়াত করা কেউ যদি আলেমের মোহাব্বতের পরিবারের ভিতরে ঢুকা যেতে পারে তাইলে নবী আরবি বলছেন ইয়াসবাউমাল সোহাদা হাসরের কঠিন ময়দানে নবীরা যেমন সাফাত করবে আলেম ওইরকম সাফাত করবে নবীরা যেমন সাফাত করবে ওইভাবে করে হাফিজ কোরআন সাফাত করবে আলেমরা সাফাত করবে বাবাজিরা আমার এজন্য আজকের মজলিস হইতে পারে আলেমের মোহাব্বতের মজলিস যদি হয় তাহলে এর বরকতে নবীর পরিবারের সদস্য হয়ে যেতে পারি কারণ আল্লাহ অনেক দামি করে আপনারা আমারে বানাইছে আল্লাহ বাহানা তালাশ করে মাফ করার কারণ খুব দামি করে বানাইছেন যে এবং খুব মোহাব্বত করেন যে কত দামি করে বানাইছেন চার চারটা কসম খায়া সুরায় তিনে আল্লাহ তালা বলে সবচেয়ে সুন্দর করে তোদেরকে বানাইছি আমি ইনসান বানাইছি মানুষ বানাইছি জাহান নামে দিতে জান্নাত দিতে এই জন্যেই তো যত মানুষ বানাইছেন অত জান্নাত বানাইছেন আবু জয়েলের নামও জান্নাত আছে সবার নামে নামে জান্নাত বানাইছেন জান্নাত বিহীন কোন ইনসান বানান নাই যতটা ইনসান ততটা জান্নাত মোহাব্বত করেন যে কাফেরও মহাব্বত করে কাফেরের জিব্বার দিকেও তাকায় থাকে যদি জিন্দগির শেষ ভাগেও আমাকে আল্লাহ বলে ডাক দেয় তো গফার নামের আলোক রোশনি দিয়া তার সব গুণা ধুয়া ওরে জান্নাত দিয়ে দেব তাকায় থাকে জিব্বার দিকে তাকায় থাকে আমরা যেমন ওয়াজ করতেছি এরকম সাড়ে নয়শো বছর ওয়াজ করছেন সাড়ে নয় শত বছর মানুষদেরকে জান্নাতের দিকে ডাকাডাকি করেছেন মানুষজন শোনে না উল্টা পথে চলে পয়াগম্বর নু নারাজ হয়ে গেছেন পয়াগম্বর নু গুসায় এসে দোয়া করতেছেন রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ رب لا تذر على الارض من الكافرين ديارا ও মাওলা কাফির করে একটা ঘর বাড়িও তুমি ছাইরো না দোয়া করে ফেলাইছে মেরে ফলাও সব হালাক করে দাও দোয়া করে ফলাইছে নবীদের জবান পাক জবান এই পাক জবান দিয়ে যদি কিছু চায় আল্লাহ ওইটা না দেয় সাথে সাথে দিয়ে দেয় আজাব চাইলে আজাব দিয়ে দেয় নাজাত চাইলে নাজাতও দিয়ে দেয় যদি দোয়া লয় কেউ তাহলে তারা না জাত দিয়ে দেয় নবী আরবি দোয়া করতেছে আল্লাহ দুই ওমরের যে কোনো একটারে কবুল করে না একটু আল্লাহ কয় পয়গম্বর পাক জবান দিয়ে চাইছেন খত্তাবের ছেলেরে দিয়ে দিলাম আজাব চাইলে আজাব দেয় নবীরা নাজাদ চাইলে নাজাদ দেয় কারণ এটা পাক জবান আল্লাহর কাছে গেছে যা বলে মৌলা আপনার এক বান্দায় নাকি অশান্তিতে আছে একটু সুখ চায় ও মৌলা পাক আপনি আপনার বান্দারে সুখ দিয়ে দেন আল্লাহ বলে মুসা পাক জবান দিয়ে সুখ চাইছ যাও তোমার দুয়ার বরকতে আমি আমার বান্দারে সুখ দিয়ে দিলাম সুখ দিয়ে দিলাম পয়গম্বর বলে মৌলা তাহলে একটু জানায় আসি গা একটু জানায় আই পয়গম্বর দৌড়া যায় যে দেখে আল্লাহর বান্দা মৃত লাশ হয়ে পড়ে আছে ইন্তেকাল করেছে পয়গম্বর আল্লাহর কাছে যা বলে মাওলা সুখ চাইলাম বললেন দিয়ে দিলাম যা দেখি ইন্তেকাল করেছে কি সুখ আপনি দান করলেন বুঝি নাই আল্লাহ বলে মোসা তোমার জবান দিয়া তোমার পবিত্র জবান দিয়া আমার বান্দার কাছে আমার বান্দার জন্য তুমি সুখ চাইছো আমার কাছে তোমার পাক জবানে চাওয়া দোয়াটাকে দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ দিয়ে আমি ছোট করতে চাই না তাই মশারে মৃত্যুটা জান্নাতের দরজা বানায়া আমি আমার বান্দার কাছে পাঠায়া দিছিলাম মৃত্যু নামক জান্নাতের দরওয়াজা দিয়া চিরসুখের বাসিন্দা তোমার দোয়ার বরকতে আমি বানায়া দিছি জান্নাতের ভিতরেই তো ঢুকায়া দিছি নবীরা দোয়া করলেও কবুল হয় বদোয়া করলেও কবুল হয় কয়েতে নবী নাই দোয়া বদোয়া কিছু নাই না কেয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা পর্যন্ত এমন কিছু জবান থাকবে কেয়ামত পর্যন্ত তারা যদি আল্লাহ তালার কাছে কিছু চায় তো আল্লাহ এটা দিয়া দিবে আল্লাহ তালার সাথে সাথে ওটা পূরণ করে দিবে সুবাহান আল্লাহ কেয়ামত পর্যন্ত থাকবে দুই চারজন মানুষ থাকবে তারা কারা ওই যে আল্লাহ বলে তারা কারা মানুষকে তো আল্লাহ বড় সুন্দর করে বানাইছেন নহনবিবাদ দোয়া করতেছেন আল্লাহ তুমি ঘর বাড়িও ছাইল না আল্লাহ কয় প্লাবন দিলাম নৌকায় উঠা পড়ো থামলে নাইমা যাইবা নৌকায় উঠা পড়ছে প্লাবন থেমে গেছে পয়গম্বর নোহন নিচে নাইমা আসছে আল্লাহ কয় নোহ প্লাবন দিছিলাম দুশ্মনার নাই এখন খালি আমার বান্দা আছে নুহুরে আমার নির্দেশ তুমি নিজের হাতে মাটির দ্বারায় কলস বানাও মাটির দ্বারা ডেক দেখছি বানাও মাটির দ্বারা হাড়ি পাতিল বানাও কয়টা বানাবো বানাইতে থাকো বেহিসাব বানাও পয়াগম্বর বানাইতে রইলেন বানাইতে রইলেন কিছুদিন পরে আল্লাহ তারা ডেকে বলে এই যে হাড়ি পাতিল কল সেগুলো বানাইছ নহরে আমার নির্দেশ এই সব নিজের হাতের লাঠি দিয়া বাইরে সব ভাঙা ফেলাও নিজের হাতে লাঠি দিয়া বাইরে পয়াগম্বর নু সব বাংলেন মন খারাপ করে পয়াগম্বর নু বসে আছেন নু আলাইসালাম মনটা খারাপ নিজের হাতে বানাইলাম আবার নিজের হাতে ভাঙলাম কি জন্যই ব্যান বানাইতে বললেন কি জন্যই বা আবার ভাঙতে বললেন কষ্ট করে বানাইলাম নিজের হাতে বাইরে বাংলা আল্লাহ তালা ডেকে বলতেছে রে ন মনটা খারাপ কেন বুঝছি ন নিজের হাতে বানাইছিলা নিজের হাতে বাইরে ভাঙছ নিজের হাতে বানানো জিনিসগুলার জন্য মনে হয় তোমার মায়া লাগতেছে জি মাওলায় পাক জি নিজের হাতে বানাইছিলাম রোদ্রের তাপে শুকাইছিলাম কুয়াশার পানিতে নষ্ট না হয় ডেকে রাখছিলাম বৃষ্টির পানি না পইরা ভাঙে না যায় কত যতন করে রাখছিলাম নিজের হাতে বানাইলাম আবার নিজের হাতে ভাঙলাম মায়া লাগতেছে আল্লাহ বলে নোহ এই যে বানাইছিলা রুহ দিছিলা নাকি না কথা বলার জবান দিছিলা নাকি না চক্ষু দিছিলা দেখার না হাত পা দিছিল নাকি দৌড়াবার না না দেয় নাই তুমি যখন বাইরা ভাঙতেছিল কেউ দৌড়ে পালাইছে না মাওলা না কোন আওয়াজ পাইছ না মাওলা না আওয়াজ পাইনি কেউ কি কেঁদেছে নাকি না কাঁদে নাই নহরে রোহ দেও নাই চোখ দেও নাই জবান দেও নাই কাঁদে নাই তোমার ডাকে নাই দৌড়ে তোমার বাড়ি খেয়ে কেউ পালায় নাই আনো এইটা বানায়া এইটা ভাঙিয়া যদি তোমার কষ্ট লাগে আমি আমার বান্দা গুলানকে কত সুন্দর করে বানাইছি সোরা তিন পঁচানব্বই নম্বর সোরা কোরআনে হাকিমের আল্লাহ তালা চার চারটা কসম খেয়েছেন আল্লাহ বলে তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين চার চার কসম এক নম্বর কসম তিন তিনের কসম তিন ফলের কসম হইতে পারে কারণ তিন ফল বরকতি ফল তিন এটা দামি ফলের নাম দামি খাদ্যের নাম টিফা উল্লি কুল্লিদা ইল্লাসাম ইল্লাল মত কালি জিরার দানা চিন কালি জিরার দানা ছোট ছোট দানা মনে করে এটা ছোট দানা কিন্তু এর ভিতরে আল্লাহ মৌত ছাড়া মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ দিয়ে রাখছে মৌত ছাড়া সব রোগের ঔষধ ইল্লাসাম ইল্লাল মৌত সব রোগের ঔষধ হাব্বাতুন সাউদার ভিতরে আছে কালি জিরার দানার ভিতরে আছে ওইরকম তিন জাইতুন ফিহি শিফা তিন বরকতি খাবার বরকতি ফল ফিহি শিফা ফিহি বারাকা জাইতুন বরকতি ফল তার মধ্যেও বরকত আছে তার মধ্যে শেফা আছে শেফা হইতে পারে তিন যেথায় হয় যায় তুন যেথায় হয় ও জাগার কসম আল্লাহ খাইছেন মাবা নবী ও জাগাগুলোতে আল্লাহ তালার নবী পাঠাইছেন ও জাগাগুলো বায়তুল মাকদাস বরকতি জাগা জাগাগুলো দামেশ বরকতি জায়গা কসম খাইছেন হইতে পারে দুই কসম তিন নম্বর কসম আল্লাহ বলে অতুর সিনিন তুর পর্বতের কসম তুর পাহাড় তুর পাহাড়টা আল্লাহর কাছে একটা দামি পাহাড় তুর পাহাড় এক দামি পাহাড় এক পাক এক পবিত্র পাহাড় যেথায় পয়গম্বর মুসা জুতা নিয়ে উঠবার চায় আল্লাহ কয়ে জুতা খুলো মুসা জুতা খুলো ফাখলা না লাইকাইয়া মুসা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তোয়া জুতা খুলে ওঠো পাক জায়গা আল্লাহ তালা পাক পর্বতের কসম করতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন আল্লাহ বলে নিরাপদে মক্কা নগরীর কসম মক্কা নগরীর কসম আল্লাহ বলে নিরাপদ মক্কার কসম মক্কা নগরী এক নিরাপদ নগরী যার সীমানা আছে এমন নিরাপদ নগরী যে কালেমা ছাড়া মানুষ ঢোকা হারাম যার মুখে কালমা নাই মক্কায় ঢোকার অনুমতি নাই মক্কা এমন এক শহর হদুদে হারামের রাস্তায় রাস্তায় সাইনবোর্ড দেওয়া সাবধান বেইমান বিকোনা কিন্তু আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আরো জোরে মুসলমানের কত বড় বরত্ব এটা মক্কার জমিন এটা মক্কার জমিন সাবধান সাবধান এই মুশ্রিক যার জিব্বা কালে মানাই ঢুকতে পারবি না হুদুদে আরাম আল্লাহর ঘরের সীমানা পাক মক্কা বড় বরকতি নিরাপদ এক নগরীর নাম কেয়ামত পর্যন্ত যার নিরাপত্তা আল্লাহ তালা নিয়েছেন কে নিয়েছেন আওয়াজ করে বলেন কে নিয়েছেন আর জোরে বলেন কে নিয়েছেন কে নিয়েছেন বাবা ইব্রাহিম মুসলিম জাতির পিতা ইব্রাহিমের দুয়ার বরকতে আল্লাহ জিম্মাদারি নিছেন এ শহরটাকে আল্লাহ তাল্লাহ নিরাপদ শহর ঘোষণা করেছেন এ শহরে আল্লাহ দুনিয়ার যত দামি নিয়ামত তা রাখছেন বাইতুল্লাহ কাবাঘর মুমিনরা কবরে গেলেও যে ঘরের দিকে ফিরা শোয়া লাগে কবরে যায় ওই দিকে ঘুরা শুইতে হয় কাবা হুদাল্লিল আলামিন যার লকব আল্লাহ দান করেছে কাবা রাখলেন মক্কায় হাজরা সাদ যে পাথরে সোমা দিলে গুণাপুরা যায় রাখলেন মক্কায় মাকামে ইব্রাহিম যেথায় নামাজ পড়লে আল্লাহ খুশি হয় রাখলেন মক্কায় ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ সাফা মারওয়া যেথায় দৌড় দিলে আল্লাহ খুশি হয় রাখলেন মক্কায় আবে জমজম হাউজে কাউসারের চেয়েতে কাউসারের পেয়ালার চেয়েতে দামি যে পানির দাম আল্লাহর কাছে যেটা এক পাক পানি জমজমের পানি আল্লাহ তালার কাছে যে জমজমের বড় দাম রাখলেন বরকতি পানি মক্কায় যেটা হাতে নিয়ে দোয়া করলেও দোয়া কবুল হয়ে যায় মক্কায় এমন এক বরকতি নগরীর কসম করে আল্লাহ তালা বলতেছে ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদে মক্কা নগরীর কসম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষকে আমি সবচেয়ে সুন্দরতম অবয়ব সুরত দিয়া তৈরি করেছি সবচেয়ে সুন্দর কালা হইলেও সবচেয়ে বেশি সুন্দর মানুষকে আল্লাহ তালা তকবিমের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসির লেখছেন মুফাসিরিনরা লেখে যে দেখো মানুষকে আল্লাহ সুজা করে তৈরি করেছেন সকল মাখলুককে বাঁকা করছেন ইনসানকে সুজা করছেন ছাগল বানায় নাই গরু গাধা বানায় নাই কুকুর বানায় নাই সুজা বানাইছে দুই পায়ে হাঁটার যোগ্য বানায় হাত দিয়ে খাবার খাওয়ার ক্ষমতা দিয়েছে মুখ লাগান লাগে না হাত দিয়ে খানা উঠায় খায় দাঁত লাগানো লাগে না ছিঁড়তে দুহাত এটাকে আলোক করে দিচ্ছেন যে আরামে ছিঁড়ে ছিঁড়ে খাও কত সুন্দর চোখের জায়গায় চোখ দিছেন কানের জায়গায় কান দিছেন মুখের জায়গায় মুখ দিছেন দাঁতের জায়গায় দাঁত দিছেন যে দাঁতটা যেথায় থাকা দরকার সেটাকে সেথায় রেখেছেন মারির দাঁত আগায় আনান নেই আগের দাঁত মারিতে লাগান নেই এত সুন্দর করে আল্লাহ ইনসান বানাইছেন জাহান নামে দিতে বানাইছে রে এত সুন্দর করে মানুষ বানাইছেন কত সুন্দর ব্রেন দান করছেন ব্রেনের বাহাদুরি দৌরত্ব কত দেখেন ব্রেনের বাহাদুরি দৌরত্ব মঙ্গল আসমানের দিকে যেতেছে চাপ বিজয় করল মঙ্গল বিজয় করল রকেট প্লাঞ্জার আবিষ্কার করল প্লেন আবিষ্কার করলো এটা আবিষ্কার করলো ইন্টারনেট আবিষ্কার করলো কম্পিউটার আবিষ্কার করলো উন্নত প্রযুক্তি দিয়া গোটা দুনিয়া মানুষ সাজাইতেছে কয় ছোট্ট একটা ব্রেনের বাহাদুরি এ ব্রেন আল্লাহ ইনসানকে দিয়েছেন কোনো লোককে দেয়নি কথা বলার ক্ষমতা ইনসানকে দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বয়ান বয়ান শিখাইছে কথা বলা শিখাইছে কুয়াতে নাতেকা বানাইছে নতকওয়ালা হাইওয়ান বানাইছে হাইওয়ানে নাতেক বানাইছে কথা বলতে পারে এমন মানুষ বানাইছে এমন মাখলুক যে মাখলুকে কথা কয় সে হলো ইনসান এমন মাখলুক যে মাখলুকে কথা বলে ইনসান এমন মাখলুক বানাইছে জিব্বা দিয়ে কথা বলার পাওয়ার দিছে আর ওই জিব্বাটার দিকে রহমতের নজর দিয়ে তাকায় রয়েছে যদি ওই জিব্বা দিয়া আমারও বান্দায় আমারে ডাক দেয় তো আমি আল্লাহ উদৌনি আস্তা যে বেলা কুম্বেলা ঘোষণা দিয়ে দিছে একটা ডাক দিবি তো আমি জবাব দিয়ে দিব পয়গম্বর বলে তুমি দিবা এক ডাক আল্লাহ এত ভালোবাসে আল্লাহ ডাকের উত্তর দিবে সত্তর বার জবাব দিয়ে দিবে সত্তর বার জবাব দিবে এক ডাক দিলে পরে চোখ দান করেছে চোখ এ চোখ দিয়া আল্লাহর ভয় কাঁদবে আইনুন বাকাত মিন খসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে চোখ দিয়া এক ফুটা পানি ফেলবে হরিমাতিন নার জাহান নামের আগুন হারাম যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা কানতে পারে এত সুন্দর করে মানুষ বানাইছে আল্লাহর কাছে কিন্তু সুন্দর সৌরতের দাম নয় বাবা এ সুন্দর চেহারাটার দাম আল্লাহর কাছে নাই এজন্য চেহারার চামড়া আল্লাহ আস্তে আস্তে দুর্বল বানায় দেয় চোখটার পাওয়ার আল্লাহর কাছে দামি নয় এটা মাঝে মাঝে দুর্বল বানায় দেয় বুড়া হয়ে গেলে অন্ধ বানায় দেয় দেখেই না ব্রেনের দৌরত্ব নয় যে ব্রেন দিয়ে এত কিছু আবিষ্কার করে ওই ব্রেন এমন দুর্বল বানায় ডাইন বাম বুঝে না নিজে নিজের হুশ আওয়াজ থাকে না আস্তে আস্তে আল্লাহ আবার দেহটারে দুর্বল বানায় দেয় পায়ে এত ক্ষমতা এত শক্তি একদিন এমন দুর্বল বানায় যে লাঠি ভর দিয়ে দাঁড়াইতে হয় হাতের মুষ্টিতে এত শক্তি যে ঘুষির অনেক ওজন এমন দুর্বল বানায় যে প্যারালাইজড বানায় অচল করে দেয় সুম্মা রাদাদ না হু আসফালা সাফিলিন এমন দুর্বল বানায় ফিরায় দেয় যে দাঁতগুলা একটা একটা করে ফালায় দেয় দাঁতবিহীন বানায় দেয় এমন দুর্বল বানায় দেয় যে কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করায় কাঁচা চুল পাকা বানায় দেয় দুর্বল বানা দেয় কত দুর্বল বানায় কয় জন্মের পরে যত দুর্বল ছিল তার চেয়ে বেশি দুর্বল জন্মের পরে মুখে দাঁত ছিল না কিন্তু মুখ বড় সবল মাসের পর মাস কুলি করে নাই মেসওয়াক করে নাই মায়ের দুধ পান করেছে দুর্গন্ধ হয় নাই আজকে দাঁত নাই কুলি না করলে পরে বুড়া বয়সে মুখে দুর্গন্ধ হয়ে যায় মিসওয়াক করতে পারে না দুর্বল নিজের সন্তান নিজের বাবার মুখের কাছে মুখ নেয় না দুর্গন্ধ হয় জন্মের পরে বিছানায় পেশাব পায়খানা করলো এ বিছানার পেশাব পায়খানার মধ্যে দুর্গন্ধ ছিল না মা তাকে টান দিয়ে উঠায়া মাথার কাছে রাইখাই সারা রাত ঘুমাইছে মায়ের কষ্ট হয় নাই বাবার কষ্ট হয় নাই বুড়া বয়সে এত দুর্বল আল্লাহ বানাইছে মানুষকে বিছানায় পেশাব পায়খানা করলে ও ঘরে মানুষ থাকা যায় না এত দুর্বল বানাইছে আল্লাহ তালা বুঝায় বান্দা সুন্দর করে বানাইছি সুন্দর জান্নাত দেওয়ার জন্য সুরত দেখা জান্নাত দিব না ক্ষমতা দেখা জান্নাত দিব না আল্লাহ কয় সুরত দেখা জান্নাত দিব না আলা ইদা সালুহাত সালুহাল কুল্লু ফাসাদাত ফাসাদাল কুল্লু আলা সুরত দেখা জান্নাত না জান্নাত প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে কলিজা আছে একটা গোষ্ঠের টুকরা আছে যার নাম হলো কালাব ওইটা দেখা দেখা জান্নাত বন্টন করা হবে ওইটা দেখা দেখা বান্দার দাম বৃদ্ধি করা হবে অঙ্গের সকল অঙ্গের বার্ধক্য আল্লাহ দিছে দুর্বলতা দিছে মুফাসিরেন কেরাম লেখে কলিজার বার্ধক্য আল্লাহ তালা দেয় নাই এটা যত পুরান হয় তত শক্ত হয় সুবাহান আল্লাহ এটা যত পুরাতন হয় এটা তত শক্তিশালী হয় এটা যত বুড়া হয় তত শক্তিশালী হয় দেখো না বেটা এই যে কিছু বুড়া মানুষ আছে দিনের বেলায় লাঠি ভর দিয়ে দাঁড়াইতে হয় মানুষ ধৈরা দাঁড়াইতে হয় তারপরে আবার দেখা যায় তামাম দুনিয়া যখন ঘুমায় থাকে ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহার জোতের নামাজে বুড়াটা দাঁড়ায় থাকে আল্লাহর নামের কসাম মেরে যুবক এটা দেহের শক্তি নয় এটা আল্লাহর মোহাব্বতের কলবের শক্তিতে দাঁড়ায় থাকে এটা শক্তি এটা দুর্বল হয় না এটা যত পুরান হয় এটা তত পাওয়ারফুল হয় যত বুড়া হয় তত পাওয়ার বেশি হয় এজন্য যে সকল বুড়ারা বুড়া বয়সেও তাদের কলজা পাক করতে পারে নাই ওদের বুড়া বয়সের কবিরা গুণাগুলা আরো বেশি জঘন্য হয় বুড়া বয়সে মানুষ গুণা করে দেহ দুর্বল হয় দেহের পাওয়ারে গুণা করে না কলজার পাওয়ারে গুণা করে হাকিম থানবী রহমতুল্লাহ আলাই বড় সুন্দর করে বলছেন কলজার মধ্যে দশটা দোষ রাখা যায় দশটা গুণ রাখা যায় কেউ যদি দশটা গুণ কলিজার মধ্যে যুবক বয়সে ঢুকায় দেয় ওই যুবকও গুণা করতে পারে না আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ যুবক বয়সে যদি কলিজাটা ভালো বানায় ফেলায় তাহলে যুবক যুবক বয়সেও গুণা করতে পারে না আর যদি বুড়া বয়সেও কলজাটা গুনার দৌড় দিয়ে বুড়া রাখে তাহলে বুড়া বয়সেও মসজিদে যাওয়া নসিব হয় না বুড়া বয়সেও মসজিদের প্রথম কাতার ধরতে পারে না বুড়া বয়সেও পর্দা করতে পারে না বুড়া বয়সেও জেনা ছাড়তে পারে না বুড়া বয়সেও মদ খাওয়া ছাড়তে পারে না বুড়া বয়সেও তাস খেলা ছাড়তে পারে না বুড়া বয়সেও সিনেমা দেখা ছাড়তে পারে না আর যদি কলিজা ভালো হয়ে যায় তো ও বান্দা জোয়ান বয়সেও গুনাহ করতে পারে না অন্ধকার রজনীর ভিতরে অন্ধকার ঘরেও সে গুণা করতে পারে না কারণ তার কলজাটা পাক এই পাক কলজাওয়ালা মানুষের আসর তার চোখ দিয়া কান দিয়া তার অঙ্গ দিয়া আল্লাহ তালা বাইর করতে থাকে কলিজা দিয়া কলিজার গুণ অঙ্গ দিয়া বাড়িতে থাকে তখন জুয়ান বয়সেও গুণা করা যায় না আল্লাহ তালা ওই কথাটাই বলতেছেন এই যুবক ভাইরা তোমাকে আমাকে মাওলায় বলতেছে দেখো তোমার গা কি কত সুন্দর করে সাজাইলাম দেহটা দুর্বল বানায় দিলাম কিন্তু ইল্লা ইস্তেসনা করেছেন আল্লাহ কয়েক কিছু বান্দাকে আমি দুর্বল বানাবো না সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আসফাল সাফিলিন একেবারে নিম্নের জাহান নামে কিছু বান্দাকে দিব না কিছু বান্দাকে দুর্বল বানাবো না কিছু বান্দার চোখের পাওয়ার কমাবো না কিছু বান্দার হাতের পাওয়ার কমাবো না কিছু বান্দার জবানের পাওয়ার কমাবো না কিছু বান্দার পায়ের পাওয়ার কমাবো না তারা কারা তারা কারা তারা হলো ইল্লাল্লাযীনা বা'দু কয় কিছু বান্দাকে দুর্বল বানাবো না আমি তারা কারা যাদের কলজা পাক যাদের ইমান আমল ঠিক আছে যাদের ইমান আমল ঠিক যাদের কলজাটা ঠিক এরা বুড়া হয়ে গেলেও এদের দাম কমবে না এরা বুড়া হয়ে যাবে ঘুমায় থাকবে আল্লাহ তালা কেরামান কাতিবিনের কলম ধরে রাখবে সাবধান ঘুম লিখতে পারবি না তোরা যখন জোয়ান ছিল দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে বুড়া আমি বানাইছি এজন্য শুয়া রয়েছে আমল নামায় জোয়ান বয়সের তাহাজতের সব আমি আল্লাহ জমা করে দিলাম ঘুমটা আমার কাছে দামি বুড়া হবে চোখের পাওয়ার কমবে না চোখের পাওয়ার বাড়বে ওই যে আল্লাহর বান্ধা বুড়া চক্ষু বন্ধ করে মোরাকাবা করে মোরাকাবা করে তারপর কোরআন পড়া আরম্ভ করে দিছে অথচ হাফেজ কোরআন না কোরআন পড়তেছে সৌরাতুল ফাতে হাত থেকে তেলাওয়াত আরম্ভ করেছে সোরায় নাচ পর্যন্ত তেলাওয়াত করেছে দেখে বলে কিরে বাবা তুমি হাফেজ সাপ নও কিন্তু পুরা কোরআন শরীফ কেমন করে তুমি পড়লা আল্লাহর অলি বুড়ায় কয় আল্লাহর বুড়ায় কয় সারা জনম তো চোখ দিয়ে কাগজের কোরআন দেখে দেখে পড়লাম আল্লাহর কাছে একটু দরখাস্ত করছিলাম লোহে মাহফুজ দেখে যদি মাওলায় পড়াইত এমনি চক্ষুটা বন্ধ করছিলাম মাওলায় লোহে মাহফুজ চোখের সামনে আয়না দিছে লোহে মাহফুজ দেখা দেখা কোরআন করেছি সুবহান আল্লাহ লৌহে মাহফুজ দেখে দেখে কোরআন পড়ছি পুরা কোরআন লৌহে মাহফুজ দেখে খতম করেছি চোখের পাওয়ার বুড়া বয়সে কমে নাই চক্ষু বন্ধ করে লৌহে দেখে বুড়া হয়েছে পায়ের পাওয়ার কমে নাই পা দিয়া জমিনের উপর দিয়া হাঁটা যায় আসমানের মালিকের কাছে পাওয়ার বড় দাম হয়ে যায় পায়ের সোয়াটার বড় দাম হয়ে যায় ওই যে পাঞ্জাবের বাদ ভাঙা যাইতেছে লোকেরা বলে পাঞ্জাব শহরের বুড়া বুজুর্গ যে আছে শাহেদৌলা আল্লাহর এক পেয়ারা বলি যার রাত তাহাজতের নামাজে কাটা যায় এবাদত বন্দিগি যার নিজের নেশা এবাদত বন্দিগিতে ব্যস্ত রাখা নিজেকে ব্যস্ত রাখা যার নেশা হয়ে গেছে এমন একজন বুজুর্গ শাহেদৌলা ওই যে বুড়াটা আছে ওই বুড়াটাকে তোমরা সবাই মিলা পাঞ্জাবের বাদের উপরে দাঁড় করা দাও দাঁড় করে তারে দিয়ে দোয়া করাও সে যদি আল্লাহর কাছে কিছু চায় হয়তো বা আল্লাহ তালা ওটা ফেরত দেবে না তার জবানটা আল্লাহর কাছে বড় দামি জবান শাহেদৌলাকে সকলে মিলে নিয়ে আসলো ওগো আল্লাহর এই যে বাদ ভাঙা ভাঙ্গা নদীতে চলে যাইতেছে শহরে পানি ডুইগা পড়বে আল্লাহর গো আপনি এথায় দাঁড়ায়া একটু দোয়া করেন যাতে করে শহরের ভেতরে পানি প্রবেশ না করে বাদ যেন ভাঙা না যায় শাহেদৌলা বলে কোদাল লয়ে আসো দোয়া করতে কোদাল লাগবো কোদাল চেনেন কোদাল লয়ে আইছে তো কোদাল দিয়া মাটি কাইটা কাইটা নদীতে ফেলতেছে কি আল্লাহর অলি আমনে রান্নাম মাটি ভাঙ্গন থামাইতে আমনে দিয়ে আরো কাইটা নদীতে ফালান পাইছেন নাকি মিয়া আল্লাহ তালার সাথে একাত্মতা ঘোষণা করলাম জিধার মৌলা উধার শাহে দৌলা আল্লাহ যেদিকে আমি ওই দিকে ওইটা দেখাই দিছি আর কি সুবাহান আল্লাহ জিধার মাওলা উধার শাহে দৌলা আল্লাহ তালা যেদিকে শাহে দৌলা ওইদিকে জিব্বাটা আল্লাহ তালার বিপক্ষে না যায় হাতটাও আল্লাহর বিপক্ষে না যায় এই জন্য মাটি কেটে নদীতে ফেলায় রেজাবিল কাজা এত বেশি আল্লাহর অলি তো চলে গেছে আল্লাহ তালা ফিরিস্তা করে ডেকে কইছে এক সাটা এক ইঞ্চি মাটি যেন ওখান থেকে গড়ায় নদীতে না পড়ে ফিরিস্তারা ধরে রাখো কারণ আমার বান্দার আমার বুড়া বান্দার পায়ের ছোঁয়া লাগছে এখান থেকে যদি মাটি খৈসা করা যায় তাহলে আমার বান্দার ইজ্জত কমে যাবে তার পায়ের সোয়ার অনেক দাম এটা বাইদা রাখো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বাইদা রাখো এটা যেন একটা ইঞ্চি মাটি গড়ায় না ফেলে কিছু বান্দা আছে তাদের পায়ের দাম বেড়ে যায় এই বাবা কিছু বান্দা আছে তাদের মুখের লালার দাম বেড়ে যায় অধিক জিকির করতে করতে তাদের মুখের লালা দামি হয়ে যায় অধিক হাদিস পড়াইতে পড়াইতে তাদের মুখের লালা দামি হয়ে যায় যেমন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই আল্লাহর এমন বান্দা ছিলেন এরা হজরত হাকিমুল উম্মত থা নবী রহমতুল্লাহ আলাই হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের প্রথম শাইখুল হাদিস ইয়াকুব নানতবি রহমতুল্লাহ আলাই আল্লাহর ওই সকল প্যারা বান্দারা আল্লাহর নামের জিকির করতে করতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহর রসুলের হাদিস পড়তে পড়তে পড়াইতে পড়াইতে তাদের জিব্বাগুলানেরও এত দাম হয়ে গেছে গা নবীর মুখের লালা যেমন বড় দাম এই সকল আল্লাহর বান্দাগুলানের মুখের লালাও বড় দাম ওই যে এক বান্দা এমন এক বুজুর্গের কাছে গেছে যে কোরআন পইরা মজা পায় এমন এক বুজুর্গের সামনে গেছে যে জিকির করে মজা পায় এমন এক বুজুর্গের সামনে গেছে যার জিব্বাটা বড় পায় নিজের মাথাটা নিয়ে আল্লাহর অলির সামনে দিয়া কয় আল্লাহর অলি গো আপনি একটু আপনার বরকতি হাত দিয়ে আমার মাথায় একটু হাত বুলা দেন আপনি একটু আমার মাথায় একটু দম করে দেন আল্লাহর অলি বুড়া মানুষ মুখে কোনো দাঁত নাই আল্লাহর অলি দুর্বল হয়ে গেছেন চেয়ারে বসে আছেন জিকির করতেছেন আল্লাহর বান্দা একটু নিজেকে ঝাড়ার জন্য সামনে নিয়ে গেছে আল্লাহর বান্দার উপরে আল্লাহর অলি দম করেছে ফু দিয়া দিছে মুখে দাঁত নাই ফুয়ের সাথে সাথে মুখের লালা বের হয়ে গেছে সামনে বসা আগুন তো মুখের লালাটা যেন পড়া না যায় জন্য হাত পাইতে দিছে মুখের লালাটা হাতের মধ্যে পড়ে গেছে মুখের লালা হাতে নিয়ে এবার দূরে যে আল্লাহর সাথে কথা কয় মালিক রে আমার হাতে এমন এক বান্দার মুখের লাল আছে যে তোর নামের জিকির করে স্বাদ পায় যে শেষ রাত্রে তাহার যদি তোরে ডাইকার স্বাদ পায় ও মৌলা যার জবান দিয়ে মিথ্যা হয় না যার জবান দিয়ে কিবাত হয় না যার দিব্বা দিয়ে তোরে ডাইকা মজা পায় ওরে মালিক এমন একটা তোর প্যারা বান্দার মুখের লালা আমার হাতে ও মালিক তোমার নবী পাই নাই তোমার নবীরে পাইলে তোমার নবীর মুখের লালা খাইতাম আবু বকর পাইলে আবু বকরের মুখের লালা খাইতাম উমর পাইলে উমরের মুখের লালা খাইতাম আলী পাইলে আলীর মুখের লালা খাইতাম সাহাবি পাই নাই রসুল পাই নাই না এবে নবী পাইছি না এবে নবীর মুখের লালা চোখের পানি ফেলে কেঁদেছি রাতের বেলায় যখন ঘুমাইছি ঘুমের ঘরে স্বপ্নে দেখে বাবা রহমতের নবী বরকতের নবী দো জাহানের সর্দার নবী সাফিউল মুসলিম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লাম আইসা পড়ছে দুইটা হাত বাড়ায় দিয়া বলে আয় আয় আয় আমার বুকে আয় আমারে পাস নাই আমার একজন ওয়ারিসের মুখের লালা খায়া ফলাইছিলি আরে তুই তো আমার ওয়ারিসের মুখের লালা খাস নাই আমার সাহাবিরা আমার মুখের লালা খাইছে তুই আমার ওয়ারিসের মুখের লালা খেয়েছাস তুই ওয়ারিসের মুখের লালা খাস নাই কেমন যেন তুই আমি পয়গম্বরের মুখের লালা খায়া পালাই সব আয় আয় আমার বুকে আয় ওয়াদা দিলাম রে উন্মতি তোর মতো আসে কি বাইরে রাইখা আমি পয়গম্বর তোরে সারা জান্নাতে যাব না এজন্য বাবাজিরা একটা কথা হলো আপনাকে আমাকে পাক হইতে হবে ওয়াদের একটা অংশ আপনাকে আমাকে পাক হইতে হবে আপনার আমার কলজাটাকে পাক বানাইতে হবে তাইলে আল্লাহর কাছে দামি হওয়া যাবে আর একটা কথা হলো দুনিয়াতে পাক মানুষের সিলসিলা কেমত পর্যন্ত থাকবে পাক মানুষদের সাথে যাদের সম্পর্ক থাকবে পাক মানুষ কারা যাদের দাম কমে না তারা হলো পাক মানুষ আল্লাহর নামের কসম হাফেজের দাম বুড়া হইলেও কমে না আল্লাহর নামের কসম শাইখুল হাদিসের দাম বুড়া হইলে বাড়ে আল্লাহর নামের কসম জাকের বান্দার দাম বুড়া হইলে বাড়ে যত বুড়া হয় তত বেশি দামি হয় তাদের পায়খানা পেশাব সাফ করা মানুষ এবাদত মনে করে তাদের জামা ধুয়ে দেওয়া মানুষ এবাদত মনে করে তাদের জুতাটা বহন করা মানুষ এবাদত মনে করে দুনিয়াতে কেয়ামত পর্যন্ত কিছু পাক বান্দা থাকবে আলী পাবি না উমর পাবি না আবু বকর পাবি না তোরা ও যুবক যদি জুবানার খপ্পরে পয়রা ওলামাদের থেকে দূরে সইরা যাও কপাল পইরা যাবে দুশ্মনদের খবলে পয়রা দুশ্মনদের নীল নকশায় পাড়া দিয়া যুগের ওলামায় কেরাম আল্লাহর কিছু প্যারা বান্দা যারা বুড়া হইলেও দাম কমে না দাম বাড়ে এদের থেকে দূরে সরা যাবে না যারা এদের মোহাব্বতের ভেতরে ঢুকবে রসুল বলছেন তারা আমি নবী আলেম উলামার সাফাতের ভেতরে ঢুকা যাবে হজরত আলী বিচারপতি বিচারপতির দক্ষতার দ্বারা তথ্য বের করতেছেন হজরত আলী হজরত আলী বলে আই মহিলা এ বাচ্চাটা আজ থেকে আমার পরিবারের লোক এ বাচ্চাটার বলি আমি আমি এ বাচ্চাটার বলি এই মহিলা তোমাকেও আমি আমার পরিবারের সদস্য বানাইতে চাই কেমনে রাখবো তোমাকে আমার পরিবারের সদস্য করে দেখো এ বাচ্চাটা আমার সন্তান সে বাচ্চা মানুষ আমি তার বলি আমি তার গার্জিয়ান ছোট বাচ্চার উপরে গার্জিয়ানের বাহাদুরি চলে তাই আমি আমার এই বাচ্চাটাকে বিবাহ করাইতে চাই এই মহিলা তোমাকে আমার পুত্র বধু করে আমি ঘরে রাখতে চাই আমার বাচ্চা ছেলেটার সাথে তোমার বিয়ে দিতে চাই কারণ তুমি বলেছ তোমার নাকি বিয়ে হচ্ছে না তুমি নবীর পরিবারের সদস্য হইয়া থাইকা যাও মহিলাটা কান্নায় ভেঙে পড়েছে দেখে বলে ওগা আলী কত বড় খুশ নসিব আমার আমি নবীর পরিবারের সদস্য হয়ে যেতে পারব আলীর পুত্রবধূ হয়ে তার ঘরে আমি থাকতে পারব কত বড় কপাল আমার কিন্তু বদনসিব হয়ে গেল এজন্যে ও গালি অন্য কোনোভাবে কি আমাকে ঘরে রাখা যায় না যে ছেলেকে আমি পেটে ধারণ করেছি যে ছেলেকে গর্বে ধারণ করেছি তাকে কি স্বামী বানানো যায় নাকি ওয়ালি এটা আমার সন্তান তারে কেমনে আমি স্বামী বানাবো হজরত আলী বলে এই মহিলা তাহলে কেন আগে অস্বীকার করেছিলা মহিলা বলে ওগো আলী এ সন্তানটা পেটে থাকা অবস্থায় স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে এ সন্তান প্রসব করেছি এই দীর্ঘদিন ধরে নিজের খাওন যোগাইতে পারি না বলুন গোয়ালি সন্তানকে কেমন করে লেখাপড়া শেখাই কেমন করে সন্তানকে আমি খাবার খাওয়াই নিজের পেট যোগাইতে পারি না আর একজনের খাবার যোগানো কত কঠিন কাজ যুদ্ধের আমল দুর্ভিক্ষ চলছে মুসলমানদের বিজয় নিশান নিয়ে মুসলমানরা যুদ্ধের ময়দানে বিবাহ হয় না হায়াত কাটে যেতেছে মুসিবত যায় না ভাবলাম কোন কৌশলে যদি সন্তানটাকে অস্বীকার করে কোথাও ফেলে আসতে পারে একাকি বেঁচে থাকাটা কোনো কঠিন কাজ হবে না ও আলী এজন্যে মদিনা আসছিলাম কারণ আমি জানি মদিনার নবীর আনসার সাহাবিরা দাঁড়ায় আছে যাদের ব্যাপারে আল্লাহ তালার সানাদার সার্টিফিকেট আছে ওয়াইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা এরা নিজে না খায়া রে খাওয়াইতে ভালোবাসে মদিনার আনসার সাহাবিরা নিজের বাড়ি অপরকে সাইরা দিয়ে খুশি হয় নিজের সন্তান রে দিয়া খুশি হয় নিজের ঘর বাড়ি অপর ভাইরে দিয়া খুশি হয় নিজে না খাওয়া ভাইরে খাওয়া খুশি হয় এমন পাক আদর্শের নবীজির গড়া সৈনিক আজও মদিনায় দাঁড়ায় আছে ভাবলাম সন্তানটাকে যদি কোনো কৌশলে মদিনায় ফেলে আসতে পারে তাইলে হয়তোবা মদিনার আনসার সাবিদের জমিনে পয়গম্বরের পাক জমিনে মদিনাতুল মোনাওয়ারাতে আমার সন্তান না খায়া থাকবে না কেউ না কেউ আমার সন্তানটাকে সন্তান বানায় ঘরে তুলে নিয়ে যাবে এই জন্যে কৌশলে মদিনায় রাখার চেষ্টা করেছিলাম ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হলো যে দুনিয়াতেই তো মা বাপ সন্তানকে অস্বীকার করে ফেলায় তাহলে হাসরের কি হাল হাসরে তো শুধু কলজা পাকলাদের শান্তি হবে যাদের কোরআনের নিষ্পক ছিল আলেমের নিষ্পক ছিল তাদের শান্তি হবে মা বাপ পরিচয় দিবে না কেউ কারো ধারে কাছে যাবে না তখন কি হবে আমার তখন আমার কি উপায় আল্লাহ তো বড় আদর করে বানাইছে ওই যে নুহুকে বলতেছে বড় আদর করে বানাইছি তাইলে চিন্তা করে দেখো তোমার যদি এই রুহবিহীন হারিপাতিল পাতিল ভাঙে এত কষ্ট হয় তাহলে আমার বান্দাগুলার যে তোমার দুয়ায় হালাক করে আমার কত কষ্ট হইতেছে সুবাহান আল্লাহ কত কষ্ট হইতেছে আমার আল্লাহ তারা তো বান্দার দিকে তাকায় থাকে এজন্য কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ আল্লাহর বান্দা করে ডাইকে বলছে আয় বান্দা ষাট বছরও গুণা করেছো অসুবিধা নাই আশি বছরও গুণা করেছো অসুবিধা নাই কত সুন্দর করে আল্লাহ ডাকছে ইয়া আমানু তুবু ইলাল্লাহি তৌবাতান আল্লাহ কয় এই বান্দারা ওই কালেমাওয়ালারা আমার কাছে তাওবা কর সব করে দিব শুধু মাফ করব না নেক দিয়া বদলায় দিব গুনা নেক দিয়া পাল্টা দিব জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ নাসুহা হবে শেখুল হাদিস সাহেব পাক জবানওয়ালা মানুষ আমাদের তওবা করাবে দোয়া করবে আমরা সকলে ইনশাল্লাহ নাজাদ পাব আমিন ও আখর দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া www.almodina.com